মাশরুক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রদিল্লাহ তাল্লাহ্নাকে জিজ্ঞেস করলাম নাবি সাল্লাহ সাল্লাম এর নিকট কোন আমলটি সর্বাধিক পছন্দনীয় ছিল তিনি বললেন নিয়মিত আমল আমি জিজ্ঞেস করলাম তিনি কখন তাহাজুদের জন্য উঠতেন তিনি বললেন যখন মোরগের ডাক শুনতে পেতেন আশরাস রদিল্লাহ তাল্লাহ্ন তার বর্ণনায় বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম মোরগের ডাক শুনে উঠতেন এবং সালাত আদায় করতেন